আমি ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনার গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ধীর ধীর বাতাসে কম্পন কাশবন শিশির ভেজা ঘাস দেখে চঞ্চল মন ঝির ঝির বাতাসে কম্পন কাশবন শিশির ভেজা বাঁকা মিঠু পথ ঝোপঝাড় পেরিয়ে আঁকা বাঁকা মিঠু পথ ভালোবাসি উড়ে চলা গান ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল পাংশ মেঘে দেখো গুরু গুরু ডাক নাহিয়া ওঠে কোন ঝিয়ারি জানছে পাংশ মেঘে দেখো গুরু গুরু ডাক নাহিয়া ওঠে এঁকে যায় নিমিলিত চোখে তার রূপ যায় ভালোবাসি পৃথিবী সব ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি শাপলা পোটাবিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমি ভালোবাসি তারাদের ঝিলমি ভালোবাসি তারাদের ঝিলমি ভালোবাসি তারাদের www.onibus.in